الذين لا يؤتون الزكاة الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون যারা জাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য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 অশুভ দিনে আর পরকালের আজাব তো আরো লাঞ্ছনাকর এমত অবস্থায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে না وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون আর যারা সামুদ আমি তাদেরকে পথ প্রদর্শন করেছিলাম অতপর তারা সৎ পথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল অতপর তাদের কৃতকর্মের কারণে তাদেরকে অবমাননাকর আজাবের বিপদ এসে ধৃত করল ويوم يحشر أعداء حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم وجلودهم بما كانوا يعملون যেদিন আল্লাহর শত্রুদেরকে একত্র করা হবে তারা যখন জাহান নামের কাছে পৌঁছবে তখন তাদের কান চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون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 ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো ফিহা أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها ভালো মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট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 তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কেয়ামতের দিন নিরাপদে আসবে তোমরা যা ইচ্ছা করো নিশ্চয়ই তিনি দেখেন যা তোমরা করো إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد নিশ্চয়ই যারা কোরআন আসার পর তার অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে নিশ্চয়ই আপনার পালনকর্তার